السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকে মশালা নিয়ে এই পর্যায়ে যা আলোচনা করব সেটা হচ্ছে সাউসিজদার সম্পর্কে অর্থাৎ সাউসিজদার বিধিবদ্ধতা এবং এর কারণ নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে সাউসিজদা হ্যাঁ সেটা আপনার সাধারণত সালাতের শেষ ভাগে হয় হম এবং সেটা হয় নামাজের মধ্যে কোনো ত্রুটি থাকলে অথবা নামাজের মধ্যে কোনো কিছু বাড়িয়ে দিলে এবং নামাজের মধ্যে সন্দেহ হলে হ্যাঁ এটার নাম হচ্ছে সাহু এই সাজদায় সাহু সেটা কিন্তু বিধিবদ্ধ কারণ রসুল আকরম সাল্লাহ আসলাম বলেছেন ইদা নাসি আকাদুকুম ফালিয়াসুদ সাজদা তাইনি যে তোমাদের কেউ ভুলে গেলে সেই জন্য দুইটা সেজদা দিয়ে নেয় হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচশত বাহাত্তর এরকমভাবে রসুল আকরম সাহেব নিজেও করেছেন সুজদে দিয়েছেন হ্যাঁ, সুতরাং তার কথা এবং কাজের দ্বারা প্রমাণিত এই সহজদের ব্যাপারটি এবং সকল ওলামাই কেরামও সহজদের বিধিবদ্ধতার ব্যাপারে একমত সুতরাং এটা শরীয়তের একটা বিধান এর কারণ তিনটি যেটার প্রতি ইঙ্গিত আমরা দিয়েছি সরজদের সংজ্ঞার মধ্যে সেটা হচ্ছে এক নম্বরে সে কোনো রকম যদি বাড়িয়ে দেওয়া হয় অথবা কোনো কিছু যদি কমিয়ে দেওয়া হয় কোনো ওয়াজিব ওয়াজিবকে যদি কমিয়ে দেওয়া হয় অথবা যদি সন্দেহ পোষণ করে সালাতের মধ্যে এই সমস্ত ব্যাপারে তিনটা কারণে সাধারণত সহসিদ্ধ হয়ে থাকে সুতরাং আমরা কখনো যদি আমাদের সালাতের মধ্যে মানুষ হিসেবে ভুল হয়ে থাকতে পারে এবং সেটা রসুল থেকেও হয়েছে সুতরাং ভুল আসলেই সেই ভুলকে কিভাবে সংশোধন করে নেব সেটার পদ্ধতি আমরা জেনে রাখবো অবশ্যই সামনে কখন অজীব হবে এবং তার পদ্ধতি কি সেগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব এই পর্যায়ে এতটুকুর মধ্যে খান্ত করছি যে সজদা শরীয়তে আছে এটা একটা শরীয়তের বিধান এবং এটার কারণ তিনটি হবে একটা হচ্ছে কোনো রুকুনকে বাড়িয়ে দেওয়া অথবা কোনো অজীবকে হ্যাঁ আপনার ছাড়া এবং কোনো ব্যাপারে সন্দেহ আসা সালাতের ব্যাপারে যদি সন্দেহ আসে মানে সেই সমস্ত কারণে সাজদা হয়ে থাকে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করা এবং তাতে কোনো অশুদ্ধ হয়ে গেলে সেটাকে শুদ্ধ করে নেওয়া তৌফিক দান করুন ওসল্লাহ আলী নবীনা আলী আসসালাম